যার যত মুসলিম যত যার নাম ইজ্জত আদরে ইমান আকিদা রক্ষায় জীবতন্ত্র প্রহরে শাহজালাল শাহপুরানের উত্তর সুরে পূর্ণভূমি বীর চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপীঠ এগুলো দাঁড়ানোর কারণে আমার দেখা যায় না নামো, দাঁড়াইছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى أنا مالك الملوك وملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أتاهوني حولت قلوب ملوكهم بالرحمة والرحمة وإن لبعد إذا عصوني حولت قلوب ملوكهم بالنقمة والسخطة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن أشغلوا أنفسكم بالتزرع كي أكفيكم दोस्तों बुजुर्गों और मेरे भाइयों और अजीजों আমি আপনাদের শুক্রিয়া আদায় করতেছি লক্ষ লক্ষ জনতা আমাকে সবাই চেনেন জানেন আমি কোন তকরির করার জন্য বক্তৃতা করার জন্য আসি নাই আমার সাহিত্য খুবই খারাপ কথাবার্তা বলতে পারতেছি না তো আমাকে দেখার জন্য অনেক বুড়ো বুড়ো মানুষ জওয়ান মানুষ বৃদ্ধ আবার দেখার জন্য আসছেন আমিও আপনাদেরকে দেখার জন্য উপস্থিত হয়েছি আমি বারবার বলেছি আমি কোন ওয়াজ নসিহত করিতে পারিব না সাহিত্য খুব খারাপ আমি শুধু আপনাদের কাছে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি আর আমিও দোয়া করিব আপনাদের জন্য তো আমি শুধু দোয়াই করব সারা বাংলাদেশের জন্য আপনাদের জন্য আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়াই করব প্রায় আমার শাহগির্দ এখানে উপস্থিত হয়েছেন না হয়তো শাহগির্দের প্রায় উপস্থিত হয়েছেন আপনাদের কাছে একটা কথাই রাখব যারা আমার শাহগির্দ ডাইরেক্ট ইনডাইরেক্ট সবার কাছে আরজ করিতেছি আমি বৃদ্ধ অবস্থায় প্রায় নব্বই বৎসরের মতো আমার হয়াত জানি না কোন সময় মারা যাই এ দুনিয়ার থেকে চলে যাই আমার মৃত্যুর যখন নাকি আপনারা খবর পাবেন আপনাদের কাছে অনুরোধ سورہ فاتحہ تین بار قلو اللہ شریف رسانی এটা আমার দাবি আপনাদের উপর এখানে যত ভাইয়েরা আছেন উপস্থিত হয়েছেন তাদের কাছেও আমার এই একটা দাবি দোয়া করবেন মরিবার বেলায় যাতে কলবার নসিব হয় যতদিন দুনিয়ার মধ্যে থাকি ইমানের শহীদ থাকতে পারি মতো আল্লাহ পাক তৌফিক দান করেন মরিবের বেলায় খাতমাতিল খায়ের করার জন্য দোয়া করবেন আমি দোয়ার মাধ্যমে একটা হাদিসে পড়ছি আল্লাহ পাক নিজে বলতেছেন এই হাদিসে কুৎসির দিকে লক্ষ্য রাখবেন আল্লাহ পাক বলতেছেন না মালিকুল মুলুক আমি সমস্ত বড় ছোট বাদশাদের মালিক বাদশাদের উপর বাদশাহ সম্রাট সত্যি না মিথ্যা কলুবুল মুলুক ফিরিয়েদি দুনিয়ার সমস্ত বাদশাদের কলব আমার দুই হাতের বিস্কানে যে সময় যাকে বাচ্চা বানাইবার ইচ্ছা হয় তাকে বাচ্চা বানাই আর যাকে যার থেকে বাদশাহী সিনেমার আমি আশা করি তাদের থেকে সিনেমি ফজরে একজন বাদশাহ সন্ধ্যায় অর্থের বিকারী সত্য সন্ধ্যায় একজন বাদশাহ সকালে অর্থের বিকারী সত্য না মিথ্যা وإن العبادة আল্লাহ পাক বলতেছে আমার বন্দা পান্ডি ইদা আতা যখন নাকি তারা আমার এতাত ফর্মাবরদারি আমার হুকুম আকাম মেনে চলে তাদের উপর যারা বাদশাহ হবে এরা তাদের উপর দয়া মায়া করবে কি বলছে আমরা যদি ভালো হই বলেন আমরা যদি ভালো হই আমাদের আমির কবিরও ভালো হবে আমাদের মন্ত্রী মিনিস্টারও ভালো হবে আমরা যদি ভালো হই আর আমরা যদি খারাপ হই আসাওনি আমার বান্দাবাদীরা যখন নাকি আমার নাফরমানি করবে আমার হুকুম আকাম আমার কোরআন মোতাবেক চলবে না তো তাদের তাদের উপর মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার যারা হবে তারা তাদের উপর জলম করবে আমরা যদি খারাপ হই কামাতা করুনা ইউ আমারু আলাইকুম কামা তা করুনা তোমরা যেভাবে হও ভালো হলে আমির কবির ভালো হবে খারাপ হলে তোমাদের মন্ত্রী মিনিস্টারও কি করবে খারাপ হবে তোমাদের উপর জোর জোলম অত্যাচার অনাচার বিচার করে সত্য মিথ্যা সেই জন্য আল্লাহ পাক বলতেছে এই আমার পান্দাবান্ধীরা তোমরা ভালো হইয়া যাও তোমরা কি হয়ে যাও ভালো হয়ে যাও অপরের দোষ দিলে ভালো হবে না আমি কত ভালো আমি আমার দিকে দেখি শেষ রাত্রে উঠো গৃহদারি করো রুণাদারি করো আল্লাহর কাছে কান্নাকাটি করো সেজন্য বাইরেরা আমরা ভালো হওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা, আমরা মিথ্যা না বলি আমরা মিথ্যা কথা না বলি আমরা চুরি না করি বলে হ্যাঁ, আমরা ডাকাতি না করি আমরা সন্ত্রাসী না করি হ্যাঁ। আমরা জেনা না করি আমরা পরের হক নষ্ট না করি আমরা কারো প্রতি জোর না করি আমরা কাউকেও না হক হত্যা না করি কাউকেও না হক হত্যা না করি আমরা কারো বিপদ না করি আমরা কারো শেখায়ত না করি আমরা কারো বহতান না করি আমরা এ কাজগুলো করতেছি কিনা বলেন দেখি বলেন না আমরা দিবারাত্র মিথ্যা মিথ্যা মিথ্যা কথা বলতেছি মুসলমান মিথ্যা কথা বলতে পারে না কাফেররা মিথ্যা কথা বলতে পারে মুসলমান হইয়া মিথ্যা কথা বলতে পারে না চুরি করতে পারে না মুসলমান ডাকাতি করতে সন্ত্রাসী করতে পারে না এখন দিবারাত্র আমরা রাস্তাঘাটে হাটে বাটে কি করতেছি সন্ত্রাসী করতেছি বলেন না কারা করতেছে আপনারা আমরা জানি জানা সত্যি বলতে পারতেছি না চুরি ডাকাতি সন্ত্রাসী এগুলা আমরা করিব না করেন তো দেখি জেনা করিব না প্রত্যেক দিন পত্র পত্রিকা এগুলা আপনারা দেখতেছেন শুনতেছেন পড়তেছেন একে অপরকে আজকে হত্যা করতেছি করতেছি কিনা হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে সত্য একে অপরের উপর জলম নির্যাতন করতেছি সত্য অমুকের বিপদ অমুকের বিপদ অমুকের বিপদ শেখায়ত বহতান এগুলা করতেছি কিনা যদি এই কাজগুলো করি না করি আমরা এই দেশে একটা থানা হাতটা দেখি মিলিটারি পর্যন্ত চোরকে তালাশ করার জন্য এগুলা ওয়াদা করলে আমরা ভালো হবে না আমরা সবাই ওয়াদা করি এই কাজগুলো যাতে না করি আমার বাংলাদেশে আর দারগা পুলিশ এ ধরনের আসতে পারবে না আমার ঘরে পারবে তা আমাদের আখলা স্বভাব চরিত্র আমরা ভালো করতে চাই আমরা ভালো হইতে চাই না খারাপ হইতে চাই বলেন তো দেখি যত মানুষ এখানে আসছেন অত মানুষের দলে যত সদস্য আছে পাঁচজন দশজন বিশজন পনেরো জন করিয়া এরা যদি নামাজি হয়ে যায় সাত বছরের ছেলে মেয়ে হইতে নিয়া সবার দলের মধ্যে কি বানাইবার চেষ্টা করে নামাজি নামাজি নামাজি বানাইবার চেষ্টা করে সবার ঘরে বিবিসিআর আছে কিনা মোবাইল মোবাইলের মধ্যে নাচ গানওয়ালা মোবাইল আছে কিনা এগুলো যদি আমরা বন্ধ করি আমাদের আখলাখ সবার চরিত্র ভালো হবে না খারাপ হবে আমরা ভালো হইবার জন্য চাই না খারাপ হইবার জন্য চাই আমরা আলেমেরা বিশেষ করে কৌমি মাদ্রাসার আলেমেরা দিগারাত্র এই ধরনের ওয়াজ নসিহত করতেছে এরা কোনদিন জঙ্গি হইতে পারে না এরা কোনদিন কি হইতে পারে না জঙ্গি হইতে পারে না হইতে পারে না যারা জঙ্গি এদেরকে আপনারা বড় বড় অঙ্ক টাকা দিয়া মাদ্রাসায় পড়াইবের জন্য রাখছেন এগুলা জঙ্গি এদের দিকে আপনারা যান না আমরা জঙ্গি না জঙ্গি না আমাদেরকে এই ধরনের সমস্ত মানুষকে এভাবে আজ নসিহত করা ভালো করার জন্য অনুমতি দেন বাংলাদেশ এই চারশ মাসের মধ্যে আমরা ভালো করে ফেলব জঙ্গি দেখতে পারবে না আমরা জঙ্গি না সেজন্য ভাইয়েরা এই আলে মৌলামা কৌমি জাতীয় মাদ্রাসা দিয়া যারা আজকে লেখাপড়া করাইতেছে কয়েক হাজার মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসাকে শুধু হয়রানি করবেন না হয়রানি করবেন না জঙ্গি জঙ্গি জঙ্গি বোঝা ভাই আমরা জঙ্গি না সেজন্য ভাইয়েরা এই মাদ্রাসা যদি আপনারা ভালোভাবে আজকে আমরা কমই মাদ্রাসা সরকারের সাহায্য মদত করতেছি কিভাবে এই মাদ্রাসাগুলোতে গরিব গরিব ছেলেরা এতিম মিসকিনেরা যাদেরকে সরকার লালন পালন করতে হইত আজকে আমরা সরকারের কাজ আদায় করতেছি এদেরকে লালন পালন করে বড় বড় আলেম মুক্তি মহাদেশ বানিয়ে শুধু আমাদেরকে জঙ্গি জঙ্গি কেন বলে আমরা তো আমাদের আখলাখ সমাজ চরিত্র ভালো করার জন্য এগুলা মাদ্রাসা দিয়েছি সরকারি মাদ্রাসা না এগুলা কৌমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা এদের দিকে কেন কোন নজর রাখেন আপনারা এরা কমকি কমকি জঙ্গি আমাদের কোন মাদ্রাসায় একটা লাঠি পর্যন্ত পাবেন না আসেন দুই দল হইয়া গোলাগুলি করতেছে কাটাকাটি করতেছে মারামারি করতেছে আমাদের মাদ্রাসায় পাবেন না পাবেন না আপনারা আসেন তদন্ত তালাশ করেন একটা লাঠি লাঠি পর্যন্ত পাবে আমাদের কাছে বন্দুক নাই আমাদের কাছে তলোয়ার নাই যেখানে আছে ওখানে যান না আমাদেরকে শুধু জঙ্গি জঙ্গি জঙ্গি বলে এটা কি ইনসাফের কথা এটা তো বেইনসাফের কথা আল্লাহর ওয়াস্তে মহতের কথা স্মরণ করে সবাই মহতের কথা কি করেন স্মরণ করেন করতে হবে আল্লাহর কাছে যাইতে হবে এই মিথ্যা মিথ্যা কথা বলে যদি আল্লাহর কাছে যান আল্লাহ তো সব জানে তো আল্লাহ পাক বিচার অধীন করবে আজকে আমাদের কাছে কোন অস্ত্র নাই কিচ্ছু আর আমরা এগুলা করিও না না করার জন্য বলতেছি সত্য না মিথ্যা সেজন্য ভাইয়েরা আমরা ভালো হয়ে যাই সব আমাদের আখড়া স্বভাব চরিত্র ভালো করবার চেষ্টা করি আমরা সত্য না মিথ্যা এগুলো যদি আমরা করি যে কথাগুলো বলছি দেশের মধ্যে একটা থানা লাগবে না কোটি কোটি টাকা সরকারের বাঁচবে তাদেরকে বেতন দিতে হবে সত্য না মিথ্যা কারণ আমার গ্রামে চোর নাই কেন আসলা আমার গ্রামে ডাকাত নাই কেন আসলা আমার গ্রামে সন্ত্রাস নাই কেন আসবা এখানে জানা নাই কেন আসবা সেজন্য ভাইরা সরকারের কোটি কোটি টাকা লাভ করে দিতে চাচ্ছি সরকার কেন বুঝতেছে না জানি না আল্লাহ সরকারকে আমি দোয়া করতেছি আমি তো প্রথমে দোয়া করতেছি সরকারকে হেদায়ত করো আল্লাহ আয় আল্লাহ সবাইকে হেদায়ত করো আল্লাহ আমাদেরকে হেদায়ত করো আমাদেরকে দিবারাত করো যারা এত বড় বড় চোখ করে দেখতেছে তাদের কোন ক্ষতি করি নাই আমাদের এই সংগ্রাম হেফাজতি ইসলাম এটা একমাত্র নাস্তিকের বিরুদ্ধে আস্তিকের বিরুদ্ধে না আস্তিকের বিরুদ্ধে না নাস্তিকের বিরুদ্ধে নাস্তিক কাকে বলে যারা আল্লাহকে মানে না বলেন নাস্তিক কাকে বলে যারা আল্লাহকে মানে না নো গড আল্লাহ নাই বলে আপনারা আল্লাহর অজুর অস্তিত্বকে স্বীকার করেন কিনা না করলে আপনারাও নাচতে করেন কিনা আল্লাহ আছে কিনা আল্লাহ আছে কিনা আল্লাহ কয়জন দুজনে না তিনজনে না অগণিত না আর আল্লাহ নাই এই জগা خدا دشمن یہودا خود دوست نسر خود تینٹ گانے کا گنی خدمے ال ملک دنات ملائی کا دلر بیٹو اللہ اللہ بٹا اللہ یہ خدا وقالت وقالت اليهود وزير الله النصارى جہرا خود ہوگا بول رہے ملا ایک گناتی اللہ بیٹا ہو বিবিও আল্লাহ এই তিন শ্রেণীর মানুষ তো আল্লাহ এক মানে আমরা মুসলমানেরা কি মানি আল্লাহ এক ইসলাম কাকে বলে বুনিয়াল ইসলাম ওয়ালা খমসিন شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج فجاء إجاك عبادة قدتها بكنا أي مسلمان إفاشتا دينيش كلمة تمدر كلمة قلتا الله قلتا আর ইহুদির কর্মের মধ্যে আল্লাহ কয়টা আর নসরার কর্মের মধ্যে আল্লাহ কি কাবেরের কর্মের মধ্যে আল্লাহ কি অগণী আমাদের কর্ম কি এই কর্মায় শাহাদতের এবাদত করতে হবে কিনা এই যে ইসলাম এই যে কি ইসলাম হেফাজতে ইসলামের অর্থ কি ইসলাম এই পাঁচটা জিনিস বড় বড় ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর এই পাঁচটা জিনিসের হেফাজত কোন মুসলমান এমন আছে যাদের উপর এগুলোর হেফাজত করতে হবে না এমন কোন মুসলমান আছে নাই নাই নাই মুসলমান হওয়া মাত্র এগুলার কি করতে হবে নামাজের হেফাজত করতে হবে না অনেক বাইরা নামাজ পড়তেছে না নামাজকে ব্যায়াম মনে করে নামাজকে আবাদত মনে করতে হবে আমরা এই একত্র নামাজ যদি কেহ ইচ্ছা করে ছেড়ে দে তার জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর দোজকে চলতে হবে এগুলা মুসলমান ভাইদেরকে বুঝাইতে হবে না এই বুঝনটা হেফাজতে ইসলাম এই দুজনটা কি অনেক ভাইয়েরা আজকে জাকাত ঠিক মতে আদায় করতেছে না প্রত্যেক গ্রামের মধ্যে যদি বড় বড় মানুষ আছে তারা যদি আজকে হিসাব কিতাব করা জকাত আদায় করত ওই গ্রামে আজকে ল্যাংড়া আতুর খানা কেউ দেখত না এগুলোকে আমরা সাহায্য না করাতে এগুলো আজকে মূলপদ হয়ে যাচ্ছে ইহুদি হয়ে যাচ্ছে নফরা হয়ে যাচ্ছে এগুলো আমাদের হেফাজত করতে হবে না এই হলো হেফাজত ইসলাম ঠিক মতে আদায় করার জন্য বলা অনেকেরা রোজা রাখতেছে না এই রোজা রাখার জন্য তাদেরকে বলতে হবে কিনা বলেন বলেন এগুলো হইলে কি অনেক বাইকের উপর হজ ফরজ হয়েছে তারা হজ আদায় করতেছে না তাদেরকে বুঝাইয়া হজ করাইতে হবে কিনা যার উপর হজ ফরজ আছে করে নাই এবছর করবে সামনের বছর করবে এইভাবে এইভাবে আল্লাহ নবী বলতেছে আমি জানি না উনি ইয়াহুদি হইয়া মারা গেছে ইয়া নাসারা হইয়া মারা গেছে এইগুলো হইল কি সভাপতি এই সংগ্রাম তারপর আরেক শ্রেণী খোদা মানে না যেটা বলছিলাম নাস্তিক আমরা সবাই কি আস্তিক আস্তিক নাস্তিক কেউ থাকলে আসো এখন মোনাজারা করবো তোমার সাথে শুনেন নাস্তিকেরা কি বলে আল্লাহ নাই নো গড নো গড কেন দলিল কি তারা বলে আল্লাহ থাকলে আল্লাহকে আমরা দেখতাম কোনদিন আল্লাহকে দেখি নাই আল্লাহ কোথায় আবার এদেরকে আমি বলি এই নাস্তিক তুমি যার সন্তান তুমি বলো তোমার আব্বা তোমার আম্মার সাথে সঙ্গম করছে তুমি দেখছো আব্বার বিশ্ব থেকে তুমি জন্ম নিয়েছ দেখছ না দেখলে ওইটা বিশ্বাস করো না তাহলে তুমি মিথ্য বলে তারপর আসুন বাইরা এই নাস্তিকেরা শুনে নেন তাদেরকে আমি যা আরজ করছি প্রমাণ তারা আল্লাহকে দেখতেছে না কেন আল্লাহর উপর বিশ্বাস করতেছে না দেখে নাই তোমার পাথর উপর বিশ্বাস কি করে করলা তুমি ওইটাও তো দেখো না মিথ্যে বলেন বলতে পারো তোমার আম্মার দিছে এটা তোমার বাপ আমি বলবো দুনিয়ার মধ্যে একজন মহিলার সাক্ষী গ্রহণ করা কোন মামলা ডিসমিস হয় এখানে কেন ডিসমিস হইলে তুমি তারপর আসুন তোমার আমার ভিতরে একটা রু আছে রু নাস্তিকের ভিতরে কি আছে এই নাস্তিককে জিজ্ঞাসা করো তোমার রুকে তুমি দেখছো না দেখলে বিশ্বাস করো না তোমার আত্মা মারা গেলে কান্নাকাটি কেন করো রু চলে গেছে কোন দিকে চলে গেছে তার কলার কি ধরনের বলতে পারবে তো এখানে কেন বিশ্বাস করলো রুখ আল্লাহ আল্লাহকেও না দেখা তদ্রুপ বিশ্বাস করতে হবে শুনেন বল শক্তি একটা জিনিস আছে কিনা নাস্তিকের কাছেও আছে কিনা জিজ্ঞাসা করেন এই বল শক্তিকে কোনোদিন দেখছে আকলকে না দেখে মানতেছেন ঠিক তদ্রুপ আচ্ছা। ওইভাবে আচ্ছা, আচ্ছা। আল্লাহকেও না দেখে মানতে হবে আসেন শক্তি নাই ভাই শক্তি নাই আসেন একটা অত দূরে কেন জানে দুইটা চোখ আছে কিনা আপনাদের বলেন দুইটা চোখের থেকে কপালের দূরত্ব কত এক ইঞ্চিও হয় নাকের দূরত্ব কত গালের দূরত্ব কত এখন আসুন সবাই আমার দিকে দেখবেন না নিজের চোখ আর সচক্ষে কপালটা দেখেন দেখা যায় না কালটা দেখেন দেখা যায় না নাকটা দেখেন দেখা যায় না তো নাস্তিক বলো এটা আমার কপাল না যেহেতু আমি দেখতেছি না এটা আমার নাক না যেহেতু আমি দেখতেছি না এটা আমার কাল না যেহেতু আমি এই যদি বলেন এটা আমার কপাল না গাল না নাক না দুনিয়ার মানুষ আপনাকে পাগল ছাড়া আর কি বলবে এই নাস্তিকের দল পাগলের পাগলের সত্য না আরে বলেন না ভাই সত্য আমরা নাস্তিককে কিছু কথা বললে কিছু ভাইয়েরা আমাদের দিকে এত বড় বড় চোখ করে কেন দেখে তাদেরকে কোনদিন গালি দিই নাই হাসিনাকে গালি দিই নাই গালি দিই নাই ছাত্র ছাত্র লীগকে গালি দিই নাই তারা কেন আমাদেরকে এত বড় বড় চোখ করে দেখবে বলেন তো দেখি তাদেরকে নাস্তিক তো আমরা বলি নাই তারা নিজে নিজে নাস্তিক হয়ে গেলে আমাদের পুজো ভাইয়া ভাই আমি তো আর কিছু বলতে পারতেছি না ভাই শরীর খুবই দুর্বল আজকে এক সপ্তাহ কথাবার্তা বলতে পারতেছি আমার জন্য দোয়া করবেন আমি তো বাউদের পথে বুড়া হয়েছি দাঁত পরে গেছে চোখকে দেখি বুড়া হয়েছি দাঁত একটাও নাই দাঁত পড়ে গেছে চোখেও দেখি না সব কিছু আল্লাপাক নিয়ে যাইতেছে আমাকে কোন সময় নিয়ে যায় জানি না সেজন্য ভাই আপনাদের কাছে একটা কথা বলতেছি বলে যাচ্ছি বিদায় নিচ্ছি মত একদিন আছে আছে কিনা এই দিনের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য ইসলামের হেফাজতের জন্য কর্মের জন্য নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জগাতের হেফাজত করবেন কিনা বলে যতদিন যান তাকে অতদিন এগুলোকে হেফাজত করতে হবে হবে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক পরিবার দেখার এত বড় মাহফিল এত বড় জলসা ফেনির মুখে বোধহয় আর দেখে আর দেখ দিও না হ্যাঁ যদি আপনারা দিনের উপর মজবুতির সাথে থাকেন দেখবেন ইনশাআল্লাহ দেখবেন এর থেকে আরো মানুষ খুশি হয়ে যায় সেজন্য ভাইরা দোয়া করে দোয়া তো করতেছি কত করতে এই মানুষ এখানে উপস্থিত হয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ তুমি প্রথম দোয়া ইমানের উপর বাকি দেখতে পারে মতো তুমি ইমানের উপর ইসলামের উপর আল্লাহ জন্য দোয়া করতেছি আমাদের বাল বাচ্চা বউ বেটি আল্লাহ ভাই আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ দিনের দান করে মোমেন বানান মুসলমান বানান আল্লাহ মরিবার বেলায় সবাইকে কল্পনা নসিব করে বেলায় সবাইকে আল্লাহ এদেরকে নিয়ে জানাতে যাইতে পারে এদেরকে নিয়ে আল্লাহ সবাই একসাথে আল্লাহ জানাতে যাইতে পারে اللہ سبھی کرے سبھی کرے کر کے قبول قبول کرے یا یا اللہ اللہ کے کے بھول کو আর ওই জন্য চার পাঁচ লাখ টাকা খরচ আল্লাহ এগুলা তুমি আল্লাহ কবুল এগুলার দ্বারা যারা খরচ করছে টাকা এদেরকে জান্নাত জান্নাত আল্লাহ বাংলাদেশকে হেফাজত আমরা মৌলবীরা বাংলাদেশের দুশ্মন না আমরা এটাকে সোনার বাংলা বানাইতে চাই সোনার বাংলা বানাইতে চাই সোনার বাংলা বানাইতে চাই আল্লাহ আমাদের আখলা স্বভাব চরিত্র ভালো করে দাও ভালো করে দাও আল্লাহ এই দেশে যারা হত্যা আছে আল্লাহ এদেরকে ভালো করে দেবো এদেরকে সহি বুঝদান করে আল্লাহ সহি বুঝদান করে আল্লাহ আল্লাহ আমরা তাদের দুশ্মন না আমাদেরকে কেন দুশ্মন মনে করবি আল্লাহ আল্লাহ আমরা তো দেশকে আমাদের আখলাখকে সমাজ চরিত্রকে حفاجت کروا سے পয়সা দিয়া কথাবার্তা দিয়া অভাবের অভাব পুরা করে দেওয়া আল্লাহ অভাবের অভাব পুরা করে দেওয়া আল্লাহ প্রত্যেকের দিনের মনোবাঞ্ছা নেক আশা তুমি পুরা প্রত্যেকের দিলের মনোবাঞ্ছা নেক আশা তুমি পুরা করে দাও নেক আশা তুমি পুরা করে দাও কেউ خاليات فينا ربو خاليات فينا ربو خاليات فينا خاليات يا أكرم الأكرمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين وأدنا ونجنا من القوم الظالمين اللهم اهلك الكفرة والمبتدئة واليهود والنصارى والمجوس والحمود والضالين أعداءك أعداءنا أعداء الدين اللهم شتت شملهم ومزق شواهم ومسك جمعهم ودمر ديارهم وحرك بنيانهم وزلزل أقدامهم وكل حدهم وخالق بين كلمتهم وألقى في قلوبهم الرعب وألقى في قلوبهم الرعب خذهم يا الله خذهم أخذ عزيز مقتدر وخذهم أخذ عزيز مقتدر عزيز مقتدر আল্লাহ আমাদের কাছে কিছু নাই আল্লাহ আমরা শুধু ইসলামের হেফাজতের জন্য কথা বলছি আর কোনো কিছু নাই আমাদের হ্যাঁ, আমার অরাজনৈতিক সংগঠন औरत नैतिक संगठन अल्लाह नैतिक संगठन আমাদের উপর কেন বিভিন্ন ধরনের চলত চাপিয়ে দিতে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমাদেরকে হেফাজত করো আমার সব আমাদেরকে হেফাজত করো আল্লাহ মাদারত গুলোকে হেফাজত করো তাহলে বেলমদেরকে হেফাজত করো আল্লাহ তোমার কাছে দিয়ে দিতে চাই কাছে কিছু নাই হ্যাঁ রব্বানা হ্যাঁ রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على আল্লাহ প্রত্যেক বছর এ ধরনের মাহফিল করতে পারি মত তৌফিক দাও। আল্লাহ কাউকে গালি দিচ্ছি একমাত্র নাস্তিক আমাদের দুশ্মন আর কেউ দুশ্মন আল্লাহ নাস্তিক কেউ তুমি যদি ইচ্ছা করো হেদায়ত করতে পারো যদি হেদায়ত করতে না পারো তাদের উপর যেভাবে তুমি শাস্তি মঞ্জুর করো তুমি দিয়ে দাও আল্লাহ দেশকে হেফাজত করো আল্লাহ দেশকে হেফাজত করো দেশকে হেফাজত ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وسلم برحمتك يا محمد